মিসওয়ার ইবনু মখরামা রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আবু জেহেলের কন্যাকে আলী রদিল্লাহ তাল্লাহ্ন বিবাহের প্রস্তাব দিয়ে পাঠালেন ফাতিমা রদিল্লাহ তালাহা এই খবর শুনতে পেয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট এসে বললেন আপনার গোত্রের লোকজন মনে করে যে আপনি আপনার মেয়েদের মর্যাদা রক্ষার উদ্দেশ্যে রাগান্বিত হন না আলী তো আবু জেহেলের কন্যাকে বিবাহ করতে প্রস্তুত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুদ্া দিতে প্রস্তুত হলেন মিসওয়ার বলেন তিনি যখন হামদ ও সানাহ পাঠ করেন তখন আমি তাকে বলতে শুনেছি যে আমি আবুল আস ইবনু রাবিন নিকট আমার মেয়েকে সাদি দিয়েছিলাম সে আমার সঙ্গে যা বলেছে সত্যই বলেছে আর ফাতিমা আমার টুকরা তার কোনো কষ্ট হোক তা আমি কখনো পছন্দ করি না আল্লাহর কসম আল্লাহ রসুলের মেয়ে এবং আল্লাহর দুশ্মনের মেয়ে একই লোকের নিকট একত্রিত হতে পারে না আলী রদিল্লাহ তাল্লাহ্ন তার বিবাহের প্রস্তাব উঠিয়ে নিলেন মোহাম্মদ ইবনু আমর ইবনু হালহালা রহমতুল্লা আলহি মিসওয়ার রহমতুল্লা আলহি হতে অতিরিক্ত বর্ণনা করে বলেন আমি নবী সাল্লাহ সাল্লামকে বনি আব্দে শামস গোত্রে তার এক জামাতার ব্যাপারে অত্যন্ত প্রশংসা করতে শুনেছি নবী সাল্লাহ সাল্লাম বলেন সে আমাকে যা বলেছে সত্য বলেছে যা ওয়াদা করেছে তা পূর্ণ করেছে